কোরআনের পথে সুজীবন গড়ি পায় দোলে সব মতবাদ স্বপ্নে রঙে আঁকি আলোকিত ভোগ একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত কোরআনের পথে সজীবন গড়ি পায়দল সবতবাদ স্বপ্নে রঙে আঁকি আলোকিত ভোগ একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত কোরআনের পথ হলো শান্তির পথ এই পথে আছে শুধু মুক্তি ভ্রান্তির গ্লানি মাখা বাকি সব মতবাদ মিথ্যে যত সব উক্তি কোরআনের পথ হল শান্তির পথ এই পথে আছে শুধু মুক্তি ভ্রান্তির গ্লানি মাখা বাকি সব মতবাদ মিথ্যে যত সব উক্তি এসো এ পথে জীবনের ঠিকানা গড়ি এ পথে জীবনের ঠিকানা গড়ি দিয়ে যায় সেই সৌগাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত কোরআনের পথে সজীবন গড়ি পায় দোলে সব মতবাদ স্বপ্নে রঙে আঁকি আলোকিত ভোগ একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত কোরআনের পথ হল সত্যের পথ এই পথে নেই কোন সংশয় এই পথে আছে শুধু সফলতা প্রয়োজন বিপ্লবী প্রত্যয় কোরআনের পথ হলো সত্যের পথ এই পথে নেই কোন সংশয় এই পথে আছে শুধু সফলতা প্রয়োজন বিপ্লবী পত এসো এই পথে আজ মোরা ঐক্য গড়ি এই পথে আজ মোরা ঐক্য গড়ি হারাতে সব জুলমা একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত কোরআনের পথে সজীবন গড়ি পায় দলে সব মতবাদ স্বপ্নে রঙে আকি আলোকিত ভোর একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত একটি নতুন প্রভাত